এক পলকের জীবন খানি নষ্ট হইয়া যায় আপন ভেবে ডাকি সে কোথায় হারায় আমার জীবন আজকে এখানে কাল কোথায় হারায় সবার স্বপন আজকে এখানে কাল কোথায় হারায় এক পলকের জীবন খানি নষ্ট হইয়া যায় আপন ভেবে যারে ডাকি সে কোথায় হারায় আমার জীবন আজকে এখানে কাল কোথায় হারায় সবার স্বপন আজকে এখানে কাল কোথায় হারায় আমার জীবন আজকে এখানে কাল কোথায় হারায় সবার স্বপন আজকে এখানে কাল কোথায় হারায় রাতের যেমন শুরু আছে শেষ হইয়া যায় আলো আধারে দুনিয়ায় খেলাতে মাতায় রাতের যেমন শুরু আছে শেষ হইয়া যায় আলো আধারে দুনিয়ায় খেলাতে মাতায় তেমনি চইলা যাব যখন আমি চইলা যাবে যখন তুমি চইলা যাব যখন আমি চইলা যাবে যখন তুমি সকল কিছু পিছু ডাকে ফিরে আসা দায় এক পলকের জীবন খানি নষ্ট হইয়া যায় আপন ভেবে যারে ডাকি সে কোথায় হারায় আমার জীবন আজকে এখানে কাল কোথায় হারায় সবার স্বপন আজকে এখানে কাল কোথায় হারায় আমার জীবন আজকে এখানে কাল কোথায় হারায় সবার স্বপন আজকে এখানে কাল কোথায় হারায় মাটির ঘরে থাকবো সবাই ভেবে না পায় জন্ম জন্ম কাটবে সে থায় আহারে হায় হায় মাটির ঘরে থাকবো সবাই ভেবে না পায় জন্ম জন্ম কাটবে সে থায় আহারে হায় হায় তেমনি সোনার ভুবন যাবো ছাড়ি ভাসবে কি মোর পুণ্য হতরি সোনার ভুবন দেব ছাড়ি ভাসবে কি মোর পুণ্য হতরি জীবন চলার মাঝে যেন দিন হেরাল পায় এক পলকের জীবন খানি নষ্ট হইয়া যায় আপন ভেবে যারে ডাকি সে কোথায় হারায় আমার জীবন আজকে এখানে কাল কোথায় হারায় সবার স্বপন আজকে এখানে কাল কোথায় হারায় এক পলকের জীবন খানি নষ্ট হইয়া যায় আপন ভেবে যারে ডাকি সে কোথায় হারায় আমার জীবন আজকে এখানে কাল কোথায় হারায় সবার স্বপন আজকে এখানে কাল কোথায় হারায় আমার জীবন আজকে এখানে কাল কোথায় হারায় সবার স্বপন আজকে এখানে কাল কোথায় হারায় আমার জীবন আজকে এখানে কাল কোথায় হারায় সবার স্বপন আজকে এখানে কাল কোথায় হারায়